আরবি একক শব্দে এটাকে বলা হয় মহামালাত আমরা বাংলাতে বুঝি হালাল রিজিক হালাল রিজিক মৌলিক যে পাঁচটা বিষয়ের নাম ইসলাম কমপ্লিট ইসলাম সেই পাঁচটার মধ্যে তৃতীয় নম্বর হলো এটা মহামালাত লেনদেন হালাল রিজিক অনেকে আমরা এটাকে নিঃসব দুনিয়াদারি মনে করি কিন্তু শরিয়াতের দৃষ্টিতে দুনিয়াদারি নয় ইসলাম কি জিনিস ইবাদত কি জিনিস দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার নাম ইবাদত ইসলাম একই কাজ একই কাজ কাফেরাও করে আমরাও করি তাদেরটা ইবাদত নয় আপনার আমারটা ইবাদত কেন শুধুমাত্র দৃষ্টিভঙ্গির এই পরিবর্তনের কারণে একটা ইবাদত হইতেছে আর একটা ইবাদত হইতেছে না কাফের খাওয়া দাওয়া করে আমরাও করি সে মজা নেওয়ার জন্য স্বাস্থ্য রক্ষা করার জন্য খাইতেছে কিন্তু আপনি আমি কেন খাইতে খাইতেছি কোরআন একাডেমে আল্লাহ তালা খানা পিনা করার জন্য নির্দেশ দিয়েছেন এবং আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এটাকে সুন্নত সাব্যস্ত করেছেন তার তরিকা তারাও খাইতেছে আপনিও খাইতেছেন তাদের নিয়ে রোজা নেওয়া রক্ষা আপনার নিয়ত আল্লাহর হুকুম নবী করিম সাল্লাহ আপনি বলতে নিয়ে তো ওরটা ইবাদত হতেছে না আপনারটা ইবাদত এই জন্য শুধু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেলে একটা জিনিস দুনিয়াদারি থাকে না ইবাদত হয়ে কাছের ঘুমাইতেছে আপনিও ঘুমাইতেছে আপনি আল্লাহর হুকুম মনে করে ঘুমাই দিচ্ছেন রসলের তরিকা মনে করে ঘুমাই দিচ্ছেন কিছু সাহাবাহিকেরা বলেছিলেন আমরা রাত্রে ঘুমাবো সারা রাত ইবাদত করে আল্লাহ রসুল তাদের উপরে নারাজ হয়েছে এটা আমার সুন্নত না ঘুমাও কিছুক্ষণ আল্লাহ ইবাদত করো তুই সারা রাত ইবাদত করবা আমি মোহাম্মদ রসুল্লাহ তরিকা না অসন্তুষ্ট হয়ে গেছে প্রত্যেকটা জিনিসের তারা ব্যবসা করতেছে আপনিও ব্যবসা করতেছেন তাদের উদ্দেশ্য কি পয়সা আসবে চাইট কাটাই করা যাবে মানুষের সম্মান পাওয়া যাবে এই যে ব্যবসা করতে আপনার উদ্দেশ্য কি হালাল রিজিকের ব্যাপারে স্বয়ং রব্বুল আলমিন কোরআনে বলেছেন এক দুই জায়গায় না বহু জায়গায় তাকিদ করেছেন হালাল রিজিক আপনার আবার রসুন হালাল রিজিকের জন্য এক জামানায় মক্কাওয়ালাদের বকরি জড়াইতেন ছোট কাজ এটাকে বলা যাবে চাকুরি মাসিক বেতন এক জামানায় ব্যবস্থা করেছেন মা খাদি খাদিজুল কুবরাজ মা নিয়ে সাপ দেশে গেছেন মাল ওনার সরম মোহাম্মদ রসুল্লাহ এটা ইসলামের স্বীকৃত একটা পদ্ধতি একজনের মাল একজনের সরব লাভ ভাগ করে মুজারাবা বলা হয় করেছে মদিনার জন্দিগিতে তিনি একজন যোদ্ধা হিসেবে গণিমাতের মাল পেয়েছিলেন জমিন পেয়েছিলেন সেখানে তিনি চাষাবাদ করছেন খেজুরের গাছ লাগাইছেন কৃষি কাজ করেছেন তো আপনার আমার রসুল দুজাহানের সরকার তিনি এগুলো করেছেন একদিকে আল্লাহর হুকুম আর একদিকে রসুলের পাক সাল্লা সাল্লামের তরিকা এই মনে করে আপনি করতেছেন হাদিস কোরআন বলতেছে তোমার শরীরের তোমার হাত আছে শরীরের তোমার কাছে পাওনা আছে কি পাওনা শরীরকে সংরক্ষণ করতে হবে নিজে নিজেকে বেইজত করা যাবে না এমন কাজ আপনি করবেন না যে আপনার পরকালে লজ্জিত হইতে হবে এটা আপনার বডির আপনার কাছে পাওনা যে কাজ করতেছে করে জেল খাটতেছে সে রসুলের হাদিস মানবে মুসলিমিন কোন মুসলমানের জন্য নিজেকে অপদস্থ করা নিজেকে অপদস্থ করা যায় নেই বহু কাজ করিয়াতে যায় কিন্তু আমরা ওই হাদিসের কারণে আমি নিষেধ করি সুন্দরবন যায় হরিণ শিকার করলেন সরিয়াতে বিলকুল যায় বিলকুল যায় কিন্তু গভর্নমেন্ট আইন বানায় রাখছে নিষেধ জায়েজ জায়েজটা করা জরুরি না পান খাওয়া যায় জরুরি না সুন্দরবনে হরিণ শিকার করা ফতোয় যায় কিন্তু আমরা এই জন্য নিষেধ করব যে আপনি ধরা পড়ে জেলে গেলে আপনার মানিক যাবে আপনার দ্বারা আর দিনের কাজ হবে দিনের কাজ হবে আমরা নিষেধ করব অনেক জায়গ থেকে নিষেধ করব তো শরীরের হাত আছে সে হাত হলো হালাল রিজিক পরিবারের হক আছে হালাল রিজিক আপনি ব্যবসা করবেন চাকরি করবেন দ্বিতীয় নিয়েছে আল্লাহর হুকুম রসুলের তরিকা নিজের পরিবারের হক আদায় কর চার নম্বর নিয়ে মুসলমান ভাইদের সেবা যে ব্যবসা করতেছে সে কিন্তু সেবাও করছে সে যে মালগুলো এনে রাখছে লোকেরা কাছের থেকে এই মালগুলো পেয়ে যাচ্ছে তার কয়েক মাইল হাঁটতে দিচ্ছেন এটা এক ধরনের সেবা মুসলমান ভাইদের ক্ষেত্র পাঁচ নম্বর আপনার নিয়ে থাকবে আল্লাহ আমাকে মাল দিলে আমি এই মাল দিয়ে মসজিদ বানাবো মানুষা বানাবো হজ করব ওমরা করব গরিবদের সেবা করব এই নিয়ে থাকবে আল্লাহ মাল দিয়ে কেন না দিক আপনার নিয়েতেই থাকবে নিয়েতে কারণে আল্লাহ আপনাকে সব দিয়ে দেবে আল্লাহ তো বাস্তব দেখেন না নিয়ত দেখেন নিয়তের কারণে হাজারো লোক অনেক উপরে চলে যায় অনেক উপরে চলে যায় আবদুল্লাহ মোবারক কিস্তা মনে হয় শুনাইছিলাম গত জমান শুনেছিলেন বহুত বড় বুদ্ধ আমাদের আবু বা রহমতুল্লাহ আলাই হাজার চল্লিশ জন সাগরের তার মধ্যে একজন আবদুল্লাহ মুবারক আবদুল্লাহ মুবারক ওনার যখন মৃত্যু হয়ে গেল ওনার কোন বন্ধু ওনাকে জিজ্ঞেস করলো যে আল্লাহ তারা আপনার সাথে কি আচরণ করেছে বলে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে এবং বড় মহাপ্পতের লেনদেন করেছে তবে তিনি এটা লক্ষ্য করলেন যে আমার বাড়ির সামনে একজন কামার ছিল মুসলমান কামার সে আমার থেকে উপরে চলে গেল তো ওনার যে সাগরের বা বন্ধু এই স্বপ্নটা দেখছে খুবই আশ্চর্য লাগলো এত বড় বুজুর্গ আবু বা রহমাতুল্লাহ সাগরের বহু বড় মহাদ্দিস বুখার শরীফের যে সনদ আছে বর্ণনা সূত্র এনার নাম বারবার আছে তিনি বলতে কামার আগে চলে গেছে কি করো ওনার সে বন্ধু কামারের বাড়িতে তাহাকে করতে ওনার পাশাপাশি বাড়ি আবদুল্লাহ মুবারক কামারের বাড়ি পাশাপাশি তো ওই লোকটা যায় তার বিবিকে জিজ্ঞেস করলো তার বিবির কাছে স্বামীর সব রহস্য তথ্য থাকে বলো কি করতো তোমার স্বামী বলো না আমি তো সাধারণ মুসলমান ছিলেন কোন অলি বুজুর্গ ছিল না সোনার দুটা জিনিস আমার চোখে পড়ছে একটা হলো সারাদিন এদের লোহা পিঠাইতেন তাও খুনটা কাশি এগুলো করতেন বানাইতেন তবে আল্লাহ আপনার ধ্বনি যখন কানে আসত হাতর উঠাইতেন বাড়ি মারার জন্য লোহাতে এই হাতুড়িটা উনি আর মারতেন যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা যে আল্লাহ বড় এখন আমি হাতুড়ি মারার অর্থ হয় যে আমার এই কামার গিরি বড় ঘোষণা হয় এটা আল্লাহ বড় আল্লাহর বড় এটাকে ঠিক রাখতে হলে আমাকে এখন নামাজের প্রস্তুতি নিতে হবে ফের বাড়ি দেওয়া আরো কিছুক্ষণ কাজ করা মানে এইটা বড় ওখানে মহাসেন সাহেব বলতে হাই আল্লাহ ফালা হাই আল্লাহ ফালা কামিয়াদের দিকে আসো কামিয়াবি এইখানে আমি এখনো পেটাইতে থাকলাম দোকানে বসে ব্যবসা কেনা করলাম তাহলে আমি বুঝাইলাম যে না তোমারটা ঠিক না আমি আমি তো আমার দোকানে বসতে আমি এটা বুঝাইলাম এই কথা মনে করে ওই হাতুর উঠানো হয়ে গেছে মাথার উপরে আল্লাহ আকবর আওয়াজ কানে আছে হাতুরের আর নেই এই লোক আমার সেই জামার এক নম্বর দুই নম্বর আবদুল্লাহ মোবারক কামারের বউ বলতেছে উনি রাত্রে দীর্ঘ তাহাজুদ করতেন আর উনি বলেন যে আমার স্বামী শুয়ে শুয়ে খুব আফসুস করতো আল্লাহ আমার যদি তৌফিক থাকত আমি তো সারাদিন লোহা পিঠায় শরীর ব্যথায় চুরচুর হয়ে গেছে আমাকে সকালে আবার হালাল রেজেকের জন্য হালাল রেজেকের আবার পিটাইতে হবে এখন আমি বিস্তার না নেই সকালে আমার শরীর আর চলবে না আমি তো উঠতে পারতাম তাহলে আমার যদি তৌফিক থাকতে উঠতে পারতাম আমিও আবদুল্লাহ মোবারকের মতো কি করতাম লম্বা তাহাজুদ উঠতে পারতেন না সবকেই ছিল না কিন্তু উনি শুয়ে এসে আত্মহত্যা করতেন এবং এস্তেকভার করতেন মানে কোরআন আছে মমিনের একটা সেবা মমিনের একটা সেবা বলা আছে অবিল আসার এবং এস্তা ফেরুন শেষ রাত্রে তারা আল্লাহর কাছে ইস্তেকভার করে ইস্তেকভার তোরা দিদি বললো এই দুটা কাজ আল্লাহ শুনলেন আর হাতুড়ি নামাই ফেললেন আর উনার তাহাজ দেখে আফসুস করতেন আফসুস দ্বারা আল্লাহ তালা নেকি দান করেন মুসা আল্লাহ সাল্লাম জামানা এক লোক দুর্ভিক্ষ এলাকা দিয়ে দেখেছিল তো ওইখানে তাকে বালুর একটা বড় স্তূপ ওনার দিলের মধ্যে আছে আল্লাহ এতগুলো আটা যদি আমার কাছে থাকতো সবগুলো এই এলাকায় বন্টন করে দিয়ে দিতাম সত্যিকার একটা আফসুস দিলে পয়দা হবে নেওয়ার মানে আল্লাহ রবুল আলমিন মুস্তার একটা ওহি পাঠাইলেন তোমার অমুক উম্মতকে জানাই দাও আমি তোমার আমল নামায় এই তিলা বরাবর আটা দান করার সব দিয়ে দিই এই জন্য বলেছি আপনাকে নিয়ে নিয়েতেই রাখতে হবে যে আল্লাহ আমাকে মাল দিলে আমি দিনের খেদমত করব মাল মুসলমানের জন্য ভোগের পত্র নয় ত্যাগের বস্তু মাল বাড়বে তো বিলাসিতা পাবে না আপনার জেন্দিগির নির্বাহ একই থাকবে হ্যাঁ দিনের জন্য খরচ বাড়বে দিনের জন্য ব্যয় বেশি বেশি করবেন হা তোমরা করবেন দিনের দাওয়াত দিয়ে দুনিয়াতে ঘুরবেন হ্যাঁ এইগুলো উদ্দেশ্য আপনি হালাল বিক্রি করবেন আল্লাহ হুকুম রসুলের তরিকা নিজের পরিবারের হালাল ভিত্তিক তারপরে মুসলমান ভাইদের সেবা পাঁচ নম্বরে আল্লাহ মাল দিলে দিনের কাজ করব এই নিয়ে যে ব্যবসা করবেন আপনার পুরা ব্যবসা আল্লাহর বন্দেগি আল্লাহর ইবাদত এজন্য এক হাদিসের রাস্তা আর তাদের সদক مع النبيين والصديقين والصالحين যারা সত্যবাদী ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী তাকুয়া আল্লাহর ভয় তাদের মধ্যে থাকবে এই ধরনের ব্যবসায়ী হাসরের ময়দানে নবীদের সাথে সিদ্দিকিনদের সাথে শহীদদের সাথে তার হাসর দেখেন স্বাস্থ্য তো আর যারা এই সহি নিয়ে এসে ব্যবসা করবে না হ্যাঁ মনে করে পয়সা হলে সব হয় মন্ত্রী মিনিস্টারটা আরম্ভ করে সব হয় আর ভোগ বিলাসের তো কোনো কথাই নেই এই নিয়ে মাল বাড়াইছে ফের জন্য বলা হয়েছে আত্মুজ্জারু ইয়সারু না ইয়ামাল কিয়ামাতে বুজ্জারা দাউদ সাহেবদেরকে কেয়ামতের ময়দানে বড় বড় পাঁচটা সাবজেক্টের সাথে উঠানো হবে ফ্রাউন কারণ নমরুদ হামান এদের সাথে হাসর হবে ব্যবসায়ীদের আর তুজ্জার তাজের মানে একজন ব্যবসায়ী তার বহু বছর তুজ্জার আর তুজ্জার কেয়ামাতি ফুজ্জারা ফাসেক মানে ফাসেক ফাজের মানে আল্লাহ নাহরমান ফাসেক ফাজের এই ফাজের বহু বছর পূজা আল্লাহর বড় বড় নাফারমানদের সাথে এদের ভাষণ হবে ইল্লা তবে যে ব্যবসায়ী তাকে অবলম্বন করবে সদ্ভাবে ব্যবসা করবে সত্য কথা বলবে সে নয় সে এই ফেরাউন কারণের সাথে নয় তাকে বাদ দিয়ে দিলেন আগে সে তো নবীদের সাথে হ্যাঁ, সে তো শহীদদের সাথে তার আচরণ দেখেন একই ব্যবসা ব্যবসা করে একজন নবীদের সাথে উঠতেছে আর একজন কারণের সাথে উঠতেছে দৃষ্টিভঙ্গি দুইজনের দুই রকম এই দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার নাম এটার নাম ইবাদত আপনার দেখুন দুনিয়া কাজ দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেল পরিবর্তন হয়ে গেল ওটা দুনিয়ার কাজ থাকলো না ওটা ইবাদত হয়ে গেল আপনি শূন্য তরিকায় পেশাব পায়খানায় যান ইবাদত হবে শূন্য তরিকায় দিদির কাছে যান ইবাদত হবে এটা আল্লাহ তো গত সময় আমি বলেছিলাম একটা হাদিসের ব্যাখ্যা করতেছিল তলাবুকাতিল হালাল ফারিজাতুন বাদাল ফারিজা তলব অন্বেষণ করতে হবে রিজেক অন্বেষণ করতে হবে আপনি হাত বাইন্দে বসে থাকবেন মসজিদের কোনায় পাহাড়ের গুহায় এটা আল্লাহ রসুল অনুমোদন করেন নাই অনুমোদন করেন নাই পরিষ্কার বলেছেন এই সন্ন্যাসী হওয়া বৈরাগ্যতা আমার ইসলামে নেই তালাক করো ফিকির করো দেওয়ার মালিক আল্লাহ ফিকির করো এবং সেটাকে ইবাদত মনে করো তো মূলত মসজিদে বসে তাহলে ইবাদত হবে আর রিক্সা চালালে ইবাদত হবে না দোকানে বসে থাকলে ইবাদত হবে না চাকরি করলে ইবাদত হবে না এটা তোমার ঘোর দৃষ্টিভঙ্গি ওটাও ইবাদত তুমি ওই হালাল হালাল ভাবে করো আর নিয়ত বলা হলো সহি নিয়ত ওই নিয়ত করো তো মসজিদে বসে আল্লাহ করতেছে ওর থেকে আল্লাহ তোমাকে বেশি সব দিবে ওর আল্লাহ আল্লাহ সুন্নত মোতাবেক হইতেছে না বিয়ে শাদী না করে ওখানে বেশি তোমার আল্লাহ তোমার আল্লাহ বলে আর বিয়ে শাদী করে হালাল দিদিকের জন্য ফিকির করতে এই লোকটা রসুলের তরিকার উপর আছে আর বস্তুতে কোন বসে আছে রসুলের তরিকার উপর নেই ও আল্লাহ নৈকট্য পাবে না আপনি আল্লাহ নৈকট্য পাবেন এই জন্য অন্বেষণ করতে হবে তলব তলব করে মানে অন্বেষণ করা দুই নম্বর বলা হয়েছিল কি অন্বেষণ করবেন কাসবিল হালাল তলাব হাজির শব্দ তলাব অন্বেষণ করো কাসবিল হালাল হালাল রিজিক হারাম নেওয়া যাবে না যে কোনো পর্যা পয়সা নেওয়া যাবে না সিনেমা দিয়ে দিল এত তো টাকা নাচ গানের আসর বসাইল মদের দোকান দিল টেলিভিশনের দোকান দিল সুদি ব্যাংকে চাকরি করলো বিমা ইন্স্যুরেন্সে চাকরি করলো হালালটা না খুঁজে হালালটা না খুঁজে যাতে একটা ভালো সুযোগ আছে এটা নিয়ে হালাল হলো হালাল হলো এটা দ্বিতীয় শর্ত দেওয়া হচ্ছে হালাল যদি খুঁজতে হবে হালাল একটা হালাল হালাল না হলে কি ক্ষতি বলতে হবে কত তোমার আপনার হারামটাও নষ্ট করবে হারাম মানে হালালটাও কি করবে নষ্ট করবে দুই নম্বর ক্ষতি হবে আপনার বরকত শেষ হয়ে যাবে বরকত শেষ লক্ষ লক্ষ টাকা কামাইবেন আপনার প্রয়োজন মিটবে না প্রয়োজন মিটবে না প্রেশান প্রেশান হারাম হালালের বরকতকে নষ্ট করে দেয় আমি উদাহরণ দিয়েছিলাম আট ঘন্টা ডিউটি করার কথা এক ঘন্টা করলেন না তা আপনার বেতনের আট ভাগের এক ভাগ হারাম হয়ে গেল ওই এক ভাগ যে হারাম হইল বাকিগুলোকে নষ্ট করবে এবং বাকি পয়সার দ্বারা আপনার বরকত হবে না জিন্দগিতে জরুরত পুরো হবে না লাখ লাখ আসতেছে কিন্তু প্রয়োজন তার থেকে বেশি লেগে আছে ইবাদত বন্দী কবুল হবে না হারাম রেজেকে ধরবে ছেলে তেলে নাফরমান হবে থাকতে হবে এগুলো দুনিয়ার বড় বড় ক্ষতি আর হাসরের ময়দানে কি হবে আপনি দেখেন যে মাল বাড়ছে আপনার মিথ্যা কথা বলার কারণে একটু ধোকা দেওয়ার কারণে একটু দুধের মধ্যে পানি দেওয়ার কারণে মাল কি হয়েছে বাড়ছে কিন্তু বাস্তবে কি মাল বাড়ে নেই দোজকের আগুন বাড়ে সাপ সাপ বাড়ে বিচ্ছু বাড়ে চোখ বন্ধ সাথে সাথে দেখবেন যে ওই মালগুলো কি অবস্থায় আদি যেই মালগুলো গলায় পেতে এই দুই গালে কামড়াবে আর বলবে আনা মাল আমি তোমার সে হারাম মাল আনা কান্তি ডিউটি ফাঁকি দেওয়া হলো মিথ্যা কথা বলে লাভ করা হলো মিথ্যা কথা বলে লাভ করা হলো এই মালগুলো সব দোষকের আগুন হয়ে আসবে সাপ বিচ্ছু হয়ে আসবে তাদের ডিউটি কম করা যাবে না চাকরি যারা করেন হ্যাঁ ভুয়া মেডিকেল সার্টিফিকেট দিবেন অনেকেই ছুটি মঞ্জুর করার জন্য কি করে ভুয়া মেডিকেল সার্টিফিকেট দেয় ডাক্তাররাও দিচ্ছে কিন্তু ডাক্তাররা টাকা নিয়ে সার্টিফিকেট দিয়ে দিচ্ছে সুস্থ মানুষকে অসুস্থ বানাই দিচ্ছে সে টাকা পেয়ে গেল ও ডাক্তারও হারাম খাইল আপনি সার্টিফিকেট দিয়ে এক সপ্তাহ সুদে মঞ্জুর করাইলেন ওই এক সপ্তাহ বেতন আপনার জন্য হারাম হল হারাম হল ওই হারাম হালালের সাথে মিশে সবটা বরবাদ করবে জেন্দিগির বরবাদ শেষ শেষ করে দেবে আর এটা আপনি দোজকের আগুন নিয়ে আসলেন দোজকের আগুন এই ধরনের সার্টিফিকেট দেওয়া যাবে না ডাক্তার জন্য সার্টিফিকেট দেওয়া যায় অনেকে চাকরির জন্য আমাদের কাছে আসে সুযোগ চাকরি তো হবে কিন্তু একজন ইসলামী চিন্তাবিদের স্বাক্ষর লাগবে আমার কাছে আসে অনেকে আমাকে ইসলামী চিন্তাবিদ মনে করে লোকের কিন্তু আমি যাদেরকে চিনি না তাদেরকে দেই অনেকে নারাজ হয়ে যায় খেলবোধ আপনি করলেন আমার সত্যায়ন করার অর্থ কি সাক্ষী দেওয়া তোমার পক্ষে তা আমি তো আগে তো তোমাকে চিনি না আমি সাক্ষী দেই মিথ্যা সাক্ষী দিলাম আমিও গোনাগার হব তোমার চাকরিও আলো আর যে চিনে এমন আলো দেখে নাও আমি তো আগের তো জানি না এখন এসে বললেন তুমি অমুকের মামা অমুকের অমুক এখন জানলাম তোমার কাছে কিন্তু আমাকে তো লিখতে হবে আমি পাঁচ বছর ধরে এই লোকটাকে চিনি লোকটা সৎ অমুক সমুক আমি তো কিভাবে লিখবো আমি তো আজকে তোমাকে চিনলাম মিথ্যা সাক্ষী আমি বুঝতে পারবো দেওয়া কিন্তু অনেকে দিচ্ছে যে কোনো মনে করতেছে কোরআনে নিষেধ করা হয়েছে মিথ্যা সাক্ষী দিও তো গত জমাতে আপনাকে বলছিলাম আমাদের আরবের রাস্তা তুলে মনে হচ্ছে রেলের সফর করার সময় মাল ওজন করাইছেন টিটি বলতে দরকার নেই আমি আছি তো তুমি কতদূর দেবা অমক পর্যন্ত তা আমি তো আরো দূরে দেবো আমি পরের টিটিকে বলে দিব এ কতদূর দেব অমুক জায়গা পর্যন্ত হজরত মৌলানা আশরাফ আলী তামে বলে আমি তো তার থেকে দূরে দেব তো তার থেকে দূরে কই দেবেন আর তো সামনের জায়গা নেই কারণ আমি তো আল্লাহ যাবো আমি তো আল্লাহ যাবো ওখানে করছি দিন আমাকে বাচ্চাই দেবে না বলো ওখানে বাচ্চা নেওয়ালা কেউ নেই কেউ নেই তাহলে আর এগুলো বলো তোমার অধিকার আছে তুমি তো দায়িত্ব দিলা আমার মালটা ধরবে না যখন রেলওয়ে কর্তৃপক্ষ আইন বানাইছে এই ওজনের বেশি মাল হলে ভাড়া দিতে হবে তুমি তার কর্মচারী তোমার কি অধিকার আসলে মাফ করা তুমি অনধিকার চর্চা করতেছ আর আমি যে পয়সাটা বাঁচাইব এই পয়সাটা কি হবে আরাম ওইটা আমার বাকি হালাল পয়সা গুলো কি করবে বিপদে পড়ব আর এক কিস্তা শোনায়নি মনে হয় ওনারা খলিফা মানে এও পীর হয়ে গেছে খলিফা মানে তিনি পীর হয়ে গেছে ওনার সাথে দেখা করতে দেখা করতে তার সাথে একটা ছোট বাচ্চাও আছে তো কথা থাকে জিজ্ঞেস করলেন তোমার ছেলের টিকিট করাইছো কি ওর বয়স কত বয়স হলো তেরো বছর তো ফুল করাইতো না হাফ হাফ টিকিট করাইছে কেন রেলওয়ে কর্তৃপক্ষ তো আইনদারি করছে বারো বছরের বেশি হলে ফুল টিকিট নিতে হবে আর কম হলে হাফ তুমি বললে তেরো বছর বয়স হাফ টিকিট করে এলে কেন হুজুর ও তো বাড়ে নাই তো দেখতে তোর এগারো বছর মনে হয় এই তো কথা হলো দেখতে এগারো বছর মনে হয় হাফ টিকিট কিনত তখন বললো যে তোমার তো তাসাহের হাওয়াও লাগে তাসাহ মানে তরিকতের লাইন আল্লাহ আল্লাহ হওয়ার লাইন তোমার ব্যাপারে আমার ধারণা ভুল হয়ে গেছে আমার ধারণা ভুল আমি মনে হচ্ছে বহু আগে তুমি কিছু আগাও নেই তুমি আমি তোমার খেলাফাতকে কেটে দিলাম ক্যান্সেল করে দিল দেখেন পীর হয়ে গেছে তারপর মরিদার হয়ে গেছেন উনি তার কে রেখে ক্যান্সেল করে দিল তুমি এই লাইনের উপযুক্ত না তুমি যে পয়সাটা বাঁচাইলা হাফ টিকিট করে এই পয়সা যে খাইবা হারাম খাইবা সে কাপড় কিনবা তো লেবাস আরাম হবে ওই কাপড় পরে পরে নামাজ কবল হবে সে কাজে লাগাইবা ওটা সহি হবে তো হালাল মাল নষ্ট করবে হালাল মাল নষ্ট করবে তো এইটুক বুঝ তোমার হলো না আমি তোমাকে খেলাভাব দিয়ে দিচ্ছি আমার ভুল সিদ্ধান্ত হচ্ছে আমি এটাকে ফেরত নিয়ে নিলাম খেলাভাব কেন দিলাম জিকির তরফ হয়ে গেছে পীরকে তো জিকির করতে হয় তাহাজুদ করতে হয় কত কিছু করতে হয় কোন পীরের কোন খলিফার তাহাজুদ কাজা হয়ে গেছে জিকির কাজা হয়ে গেছে এর জন্য তিনি কারো খেলাভাব কেড়ে দেননি হইতেই পারে কিন্তু লেনদেনের সামান্য বড় বড় দেখতেন সামান্য সাথে সাথে কেটে দিতেন তুমি এই লাইনের উপযুক্ত না এই লাইনের উপযুক্ত এখানে ষোলো আনা স্বচ্ছতা দেখাইতে হবে তা কয়া দেখাইতে হবে তা কয়া দেখাইতে হবে হালাল তালাশ করতে হবে যে কোনো তালাশ করলে হবে না হালাল তারপরে বলেছে বাদল ফরিদ হালাল যে তালাশ পাবেন ওই নামাজ রোজা হাত দেখা ঠিক রেখে হালাল রিজিকটা করতে যায় নামাজ ছেড়ে দিলেন জামাত ছেড়ে দিলেন হালাল হালাল ছেড়ে দিলেন এগুলো হবে না জেন্দিগির এক নম্বর মাকসাদ তো কোনটা ওই নামাজ বুঝলেন আর ওই মাকসাদ অশিলা ওই মাকসাদের জন্য আনুষঙ্গিক বিষয় এটাও খরচ হালাল রিজিক ওই মাকসাদ বাস্তবায়ন করার জন্য আল্লাহ নিজেকে ফরজ ওটার জন্য ছিঁড়ি মৌলিক মাকসাদ এটা না মূল উদ্দেশ্য এটা না মূল উদ্দেশ্য নামাজ রোজা করার না কাজেই ওটাকে নষ্ট করে নামাজ পড়বেন না নামাজ পড়বেন চাকরি থাকবে না এই চাকরি বাদ দিতে হবে বাদ দিতে হবে তাহলে আমি ডাক্তার ডাক্তারের কিস্তা শুনেছিলাম আপনাদেরকে স্ত্রী রক্ত ঘরে এসে একসাথে পড়েন তো কেন পড়েন আমি তো মানব সেবা আছি এটা আল্লাহ হুকুম তো এটা আল্লাহ হুকুম কখন ওটার পরে ওটার পরে নামাজ পড়ে এটা আল্লাহ হুকুম নামাজ বাদ দিয়ে মানব সেবা করবেন এটা আল্লাহ হুকুম নয় সে ভুলের মধ্যে ভুলের মধ্যে ওটা ঠিক রেখে নামাজ ঠিক রেখে জামাজ ঠিক রেখে আপনাকে ব্যবসা করতে হবে এ আজকে জুমার দিন আজানে বলা যে ব্যবসা করবেন তার জন্য হারাম দোকানে বসে থাকলো এটা হারাম হবে তার জন্য শুধু জোয়ার জন্য এই কথা অন্য পাঁচকটা আজানের সাথে সাথে চলে আসা উত্তম তাহলে ওই যে একটা কর্মকারের কথা বললাম নামাজ ওইরকম ফজিল তবে কিছু যে আরো ব্যবসা করে আর দামারটা ধরে ঠিক আছে সে অলি বুজুর্গ না হইতে পারলো গুণাগার হবে অন্য পার্থক্যে আদানের পরে কিছুক্ষণ বেচা কেনা যাবে তো জামাত ধরা জরুরি জামাত করলে গুণাগার হবে গুণাগার হবে কেনা বেচা না যায় হবে যে বেচলো এও না যায় কাজ করলো যে কিনলো সেও না যায় কাজ করলো অন্য পার্থক্যে এই কথা কিন্তু জুমাতে স্বতন্ত্র এইখানে প্রথম আদানের সাথে সাথে কেনাও না যায় বেচাও না যায় যে বেচা কেনা করবে হারাম পয়সা আসবে দেখতেছে পয়সা বাড়লো সব লোকেরা মস্তিষ্ক চলে আসছে তার দোকানটাই খোলা খুব পয়সা আছে কিন্তু এটা পয়সা না সাপ বাড়ছে সাপ দোজকের আগুন বাড়ছে সে কিছুক্ষণ পরেই চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে দেখবে কি পরিমাণ সাপ সে বাড়াই যদি ইমান থাকে আল্লাহর কথা বলতে ইমান থাকে বিশ্বাস করা উচিত সব তো এই হাতিদের মধ্যে তিনটা পয়েন্ট বলা হয় হালাল রিজিক অন্বেষণ করতে হবে সন্ন্যাসী চলবে না তলব অন্বেষণ করা দুই নম্বর হালাল তিন নম্বর ওই নামাজ জামাজ হালাল হারাম ঠিক রেখে করতে হবে কাজেই একটা লম্বা বিষয় শুরু হয়েছে গত দুমাস থেকে ইসলামের ব্যবসা কাকে বলে ব্যবসা কেনা কাকে বলে এগুলো বুঝতে হবে কত প্রকার কোনটার হুকুম আকাম কি যেহেতু এটা বাজারের মধ্যে এখানে অনেক মুসলিম আশা আল্লাহ ওনারা ব্যবসা করেন হালাল হারাম জানতে পারলে হারাম থেকে বাচ্চা ওনাদের জন্য সহজ হবে তখন জেন্দিগির মধ্যে বরকত পাবে জেন্দিগির মধ্যে কি পাবে বরকত পাবে সকলের দরকার সকলের গুলো দরকার কে কেউ চাকরি করে তারও দরকার এই জন্য গত জমা তো শুরু হয়েছে আরো কয়েক জমা চলবে ইনশাআল্লাহ আমি অল্প অল্প আগাইতে থাকি আল্লাহ আল্লাহ রসুল বেচা কেনার কি সংজ্ঞা বায়ন করেছে সংজ্ঞা সব কিতাবে লিখছে মোবাদালাতুল মাল বিল মাল বিল মালের বিনিময় মাল লেনদেন করা হবে উভয়ের সন্তুষ্টি চিত্তে উভয়ের সন্তুষ্টি লাগবে এই হল বেচা কেনার সংজ্ঞা আমাদের দিন ইসলামের মধ্যে মালের বিনিময় মাল এর দ্বারা কি বাদ পড়লো যেগুলোকে সরিয়াতে মাল বলে নাই সব বাদ হয়ে গেল মদকে মাল বলে নাই শুকরকে মাল বলে নাই মরা মুরগি মরা গরু সেটা সরিয়াতে কি বলে নাই মাল বলে নাই মাল বলা হয় যার দ্বারা আখরাতের কাজ নেওয়া যায় বা দুনিয়ার বৈধ কাজ নেওয়া যায় দুনিয়ার বৈধ কাজ নেওয়া যায় এটা না তারপরে শুকর দিয়ে কোনো বৈধ কাজ দিতে পারবেন মদ দিয়ে কোনো বৈধ কাজ দিতে পারবেন না টেলিভিশন দিয়ে কোনো বৈধ কাজ দিতে পারবেন না যত গান বাজ্যের সরঞ্জাম আছে হ্যাঁ সারে গামা পাতানি কি কি আছে না এগুলো দিয়ে কোনো বৈধ কাজ নেওয়া যাবে না কোনো বৈধ কাজ নেওয়া যাবে না একটাও সরিয়েতে মানলাম অথচ আমি যে মহল্লা থাকি প্রায় ছাত্রদের হাতে দেখি যে কি তবলা না কি বলে দোতারা চেতারা হ্যাঁ। আমার মনে হয় মানে সিলেবাসের মধ্যে মানে এখন দাখিল করে দেওয়া হবে নাকি আল্লাহ জানে সব ছাত্র দেখাবে কেন অথচ হাতির চাচ্ছে আপনার রসুল বলতেছে যে আমাকে এগুলো ধ্বংস করার জন্য আল্লাহ পাঠাইছে তো আপনার রসুল যেগুলো ধ্বংস করার জন্য দুনিয়াতে আছে আপনার ছেলেকে এই ইংরেজদের সিলেবাস সেগুলো চিন্তা করে দিচ্ছে আপনার ছেলেকে দিয়ে আপনার ছেলেকে বলদ হিসেবে ব্যবহার করছে দিয়ে আল্লাহ দুশ্মনটা আল্লাহ রসুল যে ধ্বংস করতে আসছিল সব আপনার ছেলে কান্দে উঠে দেওয়া হবে কোরআন বলতেছে সুদের আলোচনা সুদের লেনদেন বন্ধ করো না আমার সাথে যুদ্ধ করো আল্লাহ যুদ্ধ করার জন্য দেওয়া দিচ্ছে তিন তারা ফাইলাম তা ফালু ফাজানু বিহাবলিম মিনাল্লাহ রাসূলি অথচ আপনার ছেলেকে ফিরি পরে সময় সুদ কথা পড়ানো হয়েছে ফিরিপুর পরে মাসুম বাচ্চা এই হুজুরদের সিলেবাস তাকে নিয়ে আল্লাহ যুদ্ধের কাতারে দাঁড় করে যুদ্ধের কাতারে আল্লাহর সাথে যুদ্ধ করবে এই কাতারে দাঁড় করে দিতে মাসুম বাচ্চা আর কি যে পড়ায় আমি ওই দিন নাইন টেনে একটা বই পড়তেছিলাম নাইন টেন তো ওখানে ধর্ম কাকে বলে এটা ব্যাখ্যা দিচ্ছে ধর্ম কাকে বলে উনিশ পৃষ্ঠার উপরে তো ওখানে লিখতেছে টেইলার রেফারেন্স দিয়ে লিখতেছে আর টেইলার দিকে ধর্ম তাই দর্জি টেইলার হোক বা বিজ্ঞানী হোক আমি জানি না কোন টেইলার আমার রেফারেন্স বলতেছে যে ধর্ম কি প্রথমে মানুষরা ই করছিল তাদের পূর্বপুরুষদের পূজা করত তারপরে আজ প্রধান উন্নতি হলো তখন তার নিজেরা পুতুল বানাইতে লাগলো আর একটা উন্নতি যখন হলো তো তারা এরকম গাছপালা এগুলো নদী নালার পূজা করলো আর উন্নতি হলো তখন তারা এক ঈশ্বরের পূজা করতে আরম্ভ করল টেইলর এই কথা বলছে এটা বইতে লিখে দিচ্ছে আর আপনার ছেলেরা এত টাকা গরম করে টেইলরটা পরে দিতে না কি ব্যাখ্যা হলো এই সমাজ বিজ্ঞানের উনিশ পৃষ্ঠা আমি নিজে পড়ে বলছি কারো কাছে শুনে আছি না শুনে আছি না কোরআন বলতেছে প্রথম মানুষ আদম তিনি পয়গম্বার তিনি সবাইকে এক আল্লাহর ইবাদত শিখেছে মূর্তি পূজা শুরু হয়েছে তার অনেক কয়েকশো বছর পরে নূর জমা জবাব কোরআন বলতেছে প্রথম এক আল্লাহর ইবাদত ছিল কয়েকশো বছর পরে হয়েছে মূর্তি পূজা শুরু হয়েছে আর ওই বই বলছিল আগে মূর্তি পূজা ছিল অনেক পরে এসে এক ঈশ্বর শুরু হয়েছে কোরআন মিলল এটা পড়ে এসে কোরআনের বিরুদ্ধে একটা বিশ্বাস করলো না ওখানে ধর্মের উত্থান পত্র যে ইতিহাসটা আছে প্রথম নবীর হোসেলে কোনো নাম নিশানা নেই সব মানুষরা ধারণা করে ধারণা করে করে ধর্ম নাকি ধারণা করে রয়েছে কোনটা স্বপ্ন যোগে হয়েছে এতে নবী রসুল্লাহ কিতাব নিয়ে আসছে এর কোন আলোচনায় ওখানে লেগে নাই ধর্মের বয়ানের মধ্যে সব গবেষণা করেছে আবার এই অভাব অভিযোগের কারণ লিখতে আমাদের সমাজে অভাব কেন তো অভাবের কারণে মানুষ বেশি হয়ে গেছে আচ্ছা মানুষ বেশি হলো কেন ধর্মীয় গোড়ামের কারণে ধর্মীয় গোড়ামি কি ধর্মীয় গোড়ামি হলে কিছু লোক মনে করে বিবাহ করা এবং সন্তান জন্ম দেওয়া এটা খুব পাক পবিত্র কাজ এটা কি অপবিত্র কাজ কিছু লোক নাকি মনে করতেছে যে বিবাহ করা আর সন্তান জন্ম দেওয়া এটা পাক পবিত্র কাজ এবং তারা আরো বিশ্বাস করে মুখ দিতে যিনি হাত দিবেন তিনি সব তো কোরআন কথাই এগুলো যাতে মজাক করা হয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করি এই বই যারা লিখলো যে বিবাহ করা সন্তান নেওয়া নাকি অপবিত্র কাজ ওই লোকগুলো বিবাহ করছে কিনা মানে চারজনের নাম ওই বই যারা যারা লিখছে মহিলা আর তিনটা পুরুষ এরা বিবাহ করছে কিনা না সবগুলো লম্পট এটা পাপ পবিত্র মনে করে অন্যায় হয়ে থাকে এরা কি করছে সন্তান না পাপ পবিত্র কাজ না এটা তো আমাদের আঁকি না যে আল্লাহ মানুষ বানাইছে সে আল্লাহ অবস্থায় রেজেক্ট দেয় মজাক করার সে ধর্মীয় গোড়ামি আর কেন আর কি আর কারণ দেখাইছে যে এই জন্য অবস্থা বাড়ছে যে গ্রাম্য লোকজনের বিনোদনের কোন ব্যবস্থা নেই বিনোদনের কি নেই কোন হ্যাঁ। ব্যবস্থা নেই এই জন্য তারা একটাই বিনোদন করে আর সন্তান বেড়ে যাবে একটাই বিনোদন করে করতে কি হয় কি দেমাগ চিন্তা করে তার কি করতে হবে লিখতে এই জন্য গ্রাম পঞ্চায়েত বেশি বেশি টেলিভিশন এবং সিনেমা সাপ্লাই দিতে হবে দিলে বিনোদনটা বাড়বে তাহলে ছেলেমেলে কম হবে কি সমাধান দিল আর আপনার ছেলেমেলে কি পড়তেছে টেলিভিশন আর দিলে বিনোদন বাড়লে সন্তান কম হবে কি গাঁজা করে কথা এখানে আমি এখন নিয়ত করছি এর উপরে একটা কিতাব লিখব <laughs> এইসব করে কথা স্কুলে পড়ানো হয় নাইন টেনে এই বইগুলো সমাজ বিজ্ঞান নিয়ে আপনাদের দেখাই দিই চোখে আঙুল দিই আর একটা কারণ লিখছে যে মেয়েদের কোনো চাকরি বাকরির ব্যবস্থা নেই এটাও একটা কারণ এদের এদেরকে চাকরিতে লাগাই দিলে আর এরা বেশি সন্তান নেবে না অটোমেটিক কমে যাবে মেয়েদের চাকরিতে লাগাই দিবেন আপনার বাইরে চলে আসবেন আবার বিনোদনের ব্যবস্থা দিবেন হ্যাঁ তো ওখানে তো ট্রেন্ডিং নিবে আর এখানে বাস্তবায়ন করবে পুরো সমাজ তো জেনায় ভরে যাবে আরো গত বেশি নাজেল হবে সব মিলে ধ্বংস যে ব্যবস্থা দিতে না সব ধ্বংস হওয়ার ব্যবস্থা জমিন এই গুণা বহন করতে পারবে না জমিন দেবে যাবে সাগরের তলে চলে যাবে গুণা বহন করতে পারবে না জমিন এইগুলো পড়ে না মানুষের সব ইহুদ্দিন আসারা আমাদের লোকজন দিয়ে এসব কথা ঢুকাই দিচ্ছে বইয়ের আমি একবার এক ডাক্তারের কাছে কিছু জিজ্ঞাসা আপনার সমাজ ছেলে বলে কয়জন আমি আমার আটজন চার ছেলে চার মেয়ে সন্তান চারজন দুর্ভিক্ষ তো বাড়াই দেবে না আপনি তো ইহুদিদের সবক পড়ে আসবেন বললাম আপনি যেটা আপনি মুসলমান না ইহুদি সবক যে আমরা শোনাইলেন বুঝতে পারছেন ইহুদিদের সবক কিন্তু আপনি দশজন মেহমান দাওয়াত দিলে কয়জনে খানা পাকান কটা বিশ জনের আপনি দশজন মেহমানের দাওয়াত দিয়ে বিশ জনের খানা পাকান তা আমার আল্লাহ যে লোক পাঠাইবে তার রিজিক দিবে না তার থেকে কম রিজিক দিবে এত বেকুব মনে করছেন আমাদের আল্লাহকে সবটা বেঁচে রেখে দেয় তিনি কিন্তু সহিভাবে বন্টন না করার দরুন সঠিক বন্টন না করার দরুন ওই রিজিকটা কয়েকজনের পকেটে কি হয় আজ্ঞা পড়ে থাকে তো কোরআনে আঠাশ করে আল্লাহ বলে দিতে গলত গলত ভাবে বন্টন করবো তো কয়েকজনের পকেটে আটকা পড়বে বাকিরা না খেয়ে থাকবে বাকিরা কি হবে না খেয়ে থাকবে দশজন বসতেন দশটা কাবাব দিচ্ছে আপনি চেয়ারম্যান সাহেব আপনি একাই তিনটা লয়ে গেছেন তিনজন সব পারবে না ও তো গুনে নিয়ে আসছে আচ্ছা দশজন মেহমান আছে দশটা লয়ে গেছে আপনি কয়টা আপনি এবার দখল না করে অন্যভাবে করতেন খায় হ্যাঁ, খুব প্রশংসা করতেন মাসা আল্লাহ বহুত মজাদার হয়েছে আসছে মানুষ শুক্রিয়া করলেন নামত বেড়ে দেয় শুনলে উনি আসলে জাহেজ হয়তো আমি কিন্তু না কয়ে বলে চিন্তা হয়ে গেছেন এটা গলত এই গলত বিসর্গের কারণে গরিব মুসলমানরা কষ্ট পায় তো এই না যে আল্লাহ রেজেক্ট কম দেয় কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম হাতিয়া সন্দীপের পাশে আর একটা চল এবং সেটা বাংলাদেশের অর্ধেক আমরা জায়গা নেই জায়গা নেই করে মাথা নষ্ট করছি আর আল্লাহ এত বড় জায়গা দিয়ে রাখছে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই যে এখানে লোক বসেন সে তো হয়ে যায় আল্লাহ আগের থেকে অনেক অনেক জায়গা আগের থেকে নিজের হাতে রেখে দিচ্ছে লোক যত বাজে চর ফেলে দিয়ে আল্লাহ ভূমি বাড়াই দিবে আল্লাহ কাছে এমন এমন ফসল আছে এই ফসল থেকে কয়েক গুণ বেশি ফসল হয় গবেষণা করবে আল্লাহ দিয়ে সব রয়ে গেছে কিন্তু আমরা কি করছি আমাদের দায়িত্ব ইবাদত করা গুনার করা গুণা ফেলে দেওয়া আল্লাহর দায়িত্ব রেজেক্ট দেওয়া আমরা কি করছি আমাদের যেটা দায়িত্ব ছিল সেটা বাপ এটা বাপ আর আল্লাহ যেটা দায়িত্ব ছিল ওটা হাতে লড়ি আল্লাহ কি রেজাল্ট দিব তা আমাদের দায়িত্ব হ্যাঁ? এই দায়িত্ব হাতে লয়ে তো জন্ম নিয়ন্ত্রণ করব কোনো দরকার নেই আপনি আপনার নিজেরটা ব্যবস্থা করতে পারেন না ওটা আল্লাহ ব্যবস্থা করে তো যে আল্লাহ আপনারটা পারে আপনার সন্তানটাও পারবে সন্তান হত্যা করার দরকার নেই তো বলতেছিলাম যে থেকে আমার সন্দেহ হলো মাল হইতে হবে মাল না যার দ্বারা দুনিয়ার বৈধ কাজ হয় না আখরাতের কোনো কাজ হয় না এটা মাল নয় টেলিভিশন ব্যবসা কেনা যায় নেই এই তবলা ব্যবসা কেনা যায় নেই হারমোনিয়াম ব্যবসা কেনা যায় নেই শুকর ব্যবসা কেনা যায় নেই বহু জিনিস না যায় আমাদের সমাজ ছিল মাল না বেচাকেনা হইতেছে এবং সন্তুষ্ট চিত্তে হইতে হবে সন্তুষ্ট চিত্তে এই যে কুরবানের সময় আমাদের অনেক যুবক ভাইরা চামড়া লই গেছি চামড়া গুলো ছিল পাঁচশো এবং তারা তাদের মসজিদ মোতাবেক দাম দিয়ে পুরোটাই না যায় তার উনি তো রাখতে মাদ্রাসার জন্য আপনাকে দেওয়ার জন্য তো রাখে নাই নিলেন ওই বাড়িওয়ালা সন্তুষ্ট সন্তুষ্টি কই দামও দিলেন ইচ্ছা মতো আপনার সাথে বেচতেই রাজি নেই নিয়ে গেলেন দামটাও তার কাছে মিস করলেন না আপনি ইচ্ছা মতো দিলেন এতে সেটা লাভবান হবে সে বেশি কিছু পয়সা পাবে না সম্পূর্ণ হারাম পয়সা পাবে হারাম তাকে দুনিয়া তো বিপদে নিবে জেল খাটতে হবে আর পরকালকে আল্লাহ জেল এই হলো ব্যবসার সংজ্ঞা মালের বিনিময়ে মাল দুজনের পুরো সন্তোষকে বাধ্য হইতে হয় এটা শরীয়ত বলতে চার রকম হইতে পারে কয়রকম হইতে পারে চার রকম টাকা পয়সা ছাড়াই মাল দিয়ে মাল নিলেন মাল দিয়ে মাল নিলেন যদি দুই ধরনের হয় দুই ধরনের ধান দিয়ে গম নিলেন তাহলে ওজনে বেশ কম হইতে পারবে কোনো অসুবিধা নেই ধান দিয়ে গম নিলেন ওজনে বেশ হইতে পারে এক মন দিয়ে দুই মন দিলেন যাই কিন্তু ধান দিয়ে ধান নিচ্ছেন এটা মানে এক ধরনের যদি হয় কোয়ালিটি যতই ব্যস্ত হোক ওজন আপনাকে ঠিক রাখতে হবে ওজন আপনাকে ঠিক রাখতে হবে নতুবা এক মন দিয়ে দুই মন হ্যাঁ দুই মন দিয়ে আপনি এক মন বীজ ধান নিলেন যায় এক ধরনের হলে ওজন ঠিক রাখতে হবে তবে ওজন ঠিক দিবে না বীজ ধান দিবে এক মন দিলে ঠিক আছে তাহলে আপনি ধান দিয়ে ধান দিয়েন না আপনি আপনার দুই মন আগে কি করেন টাকায় বিক্রি করেন নগদ টাকা সেই টাকা দিয়ে এক মন কি করেন বীজ ধান কেনেন হয়ে গেল আগে একটা লেনদেন করতেছিলেন একটা জায়গায় কয়টা করেন দুটো করেন হয়ে এই এক ধরনের ব্যবস্থা সরিয়ে আছে মাল দিয়ে মাল টাকা পয়সা নেই এটা কিন্তু দুই প্রকার করলাম বুঝছেন আপনারা এবার ভিত্তি করে আমি অনেক দায়ের না দায়ের বলবো কিন্তু এছাড়া কথাগুলো মনে রাখতে হবে আরেকটা আছে টাকা দিয়ে মাল কিনলেন টাকা দিয়ে কি কিনলেন এর কিছু শর্ত আছে আমি একটু পরে বলছি টাকা দিয়ে কি কিনলেন তিন নম্বর টাকা দিয়ে টাকা কিনলেন তিন নম্বর বেচাকেনা কোনটা টাকা দিয়ে টাকা এটা যে এক হয় কোন বেতন করা যায় না সমান সমান রাখতে হবে সেটা আমাদের দেশে ব্যবস্থাটা কিন্তু এখানে ভুল করে তার কিন্তু সুস্থ পয়সার দরকার তো সে কি করতেছে একশো পাঁচ টাকা দিয়ে একশো টাকার কয়েন নিচ্ছে তাহলে এক দেশি টাকা বেষ্টম করে ফেললো না সুদি কারবার হলো সুদি কারবার হলো করা যাবে কয়েন দ্বারা কেনে তা কিন্তু বেশি টাকা দিয়ে কম টাকা কেনে আবার ছেয়া টাকা দিয়ে লেনদেন হয় সেখানেও কিন্তু আপনি বেশি দিয়ে কম নিচ্ছেন সব সুদ হয়েছে সুদের গোনা হবে তাছাড়া সব বুঝিয়ে সেটাও বলবো আমি ইনশাল্লাহ শরীয়ত কাউকে আটকায় নেই খালি করছে এইভাবে না যায় এইভাবে বলো তুই ঘুরাই যাও আল্লাহর হুকুম মতো করো যায় হয়ে যাবে তো টাকা দিয়ে টাকা যখন কিনবেন একটা লোক ব্যস্তম করতে পারবেন এক বেশি টাকা হবে দুই নম্বর সত্য এক্ষুনি লেনদেন শেষ করতে হবে এক্ষুনি এই মজলিসের মধ্যে এই বসার মধ্যে লেনদেন কি করতে হবে শেষ করতে হবে তাদের আপনার কাছে কেউ পাঁচশো টাকা ভাঙাইতে গেছে আপনি চারশো টাকা দিলেন আর বলে আর একশো টাকা বিকেলে নিও আপনিও সুদি কারবার করলেন সেও সুদি কারবার করলেন কারণ ওই সে লেনদেন ক্লিয়ার হতে হবে কিন্তু আপনি চারশো টাকা দেন নাই চারশো টাকা দিতেন ও দিতে পাঁচশো টাকা আপনি দিচ্ছেন কত চারশো টাকা কথা ছিল বড় সমান সমান হইতে হবে বেশ কম করা যাবে না আবার ওই সময় দুটা কি করতে হবে ক্লিয়ার করতে হবে ক্লিয়ার তো করেন নাই আপনি এখানে বিকল্প ব্যবস্থা করতে হবে যেমন আপনার কাছে পাঁচশো নেই বিকল্প পথ ছিল যে পাঁচশো টাকা আমার কাছে আমানত থাকুক আপনি করতেন তুমি তিনশো টাকা আমার কাছে করল চারশো টাকা করল নিয়ে যাও পরে আবার আর এক বৈঠকে কি করা হবে তোমার আমানত ফেরত দিও আমার চারশো টাকা আমার কি করো তার দরকার এই মুহূর্তে পাঁচশো টাকা যে কাজ হইতেছে না খুচরা দরকার দেখেন পাঁচশো টাকা দিয়ে চারশো টাকা নিয়ে গেলেন দুজন গুণাগার হয়ে গেলেন একটু ঘুরাই দিলেন আমার জায়জ হয়ে গেল কি ঘুরাই দিলেন পাঁচশো টাকা আপনারা আমানত রাখলাম আর চারশো টাকা আপনারা কি করলাম তাহলে খুচরা না কিন্তু খুচরা তো তিন নম্বর রাস্তা কিনা তিন নম্বর রাস্তা কিনা কয় রকম হলো তিন রকম হলো চার নম্বর হলো আগে টাকা দেওয়া হবে পরে মাল নেওয়া হবে আগে টাকা সেকে বাইয়ের সালম বলে বাইয়ের সালম এটা কেন করে অনেকের নগদ টাকা দরকার কিন্তু কোথাও টাকা পাইতেছে না কেউ দেয় না বা সুদ ছাড়া দেয় না তখন সে একটা ব্যবসা কেনা করে ভাই আমি তিন মাস পরে তোমাকে পাঁচ মন ধান দিব বা মালটা দিব তুমি টাকাটা আগে পেট করো তারও সুবিধা দিবে তারও লাভ হবে ওই মালটা নিলে তো মাল দিবে পরে টাকা দিচ্ছে অ্যাডভান্স এটা কিন্তু বায়নার কথা কেউ দিতে না বায়না না এটা বায়না তো দু চার দিনের জন্য করে এটা হলো মালই দিবে কয়েক মাস পরে দু চার মাস পরে পুরা টাকাটা এখন দামটা এখন নিয়ে নিচ্ছে এটা যায় কিন্তু মাল নিয়ে যাতে গোলমাল না হয় পরবর্তীতে ও দিবে খারাপ আপনি চাইবেন ভালো এর জন্য আটটা শর্ত আছে গোলমালের কোনো রাস্তাই না থাকে এই আর একটা হল ব্যবসা তো মৌলিক মৌলিকভাবে সরিয়াতে এই চার রকম ব্যবসা কেন যায় মাল দিয়ে মাল টাকা পয়সা দিয়ে টাকা পয়সা এক দেশের হলে বেশকম করতে পারবেন না ওই মজুরি ক্লিয়ার কিন্তু দুই দেশের হলে বেশকম করতে পারবেন আর এক মজুরি ক্লিয়ার হওয়া জরুরি না এক মজুরি একজন দিল আর এক মজুরি আর একজন দিলে যায় বলে আপনি টাকা দিয়ে ডলার নিচ্ছে তো এক দেশে না টাকা দিয়ে দলাল দুটোই টাকা কিন্তু এখানে ব্যতিক্রম হবে আর এক মজলিসে হওয়া জরুরি না মাল দিয়ে মাল টাকা দিয়ে টাকা আসল টাকা দিয়ে মাল নগদ বা বাকি আর তাহলে এখন টাকা দিবেন মাল পরে পাইবেন মৌলিকভাবে কয় রকম চার রকম ব্যবসা কেনা ইসলামী শরিয়াতে বৈধ করেছে হ্যাঁ এখন আপনাকে নির্দেশে ডাকতে হবে আল্লাহ রসুলকে বৈধ করলেন এর জন্য তিনি বেশ কিছু শর্ত সারায় আরোপ করেছেন এই শর্ত সারায় গুলো আপনাকে জানতে হবে হ্যাঁ। অনেক শর্ত আছে আট দশটা শর্ত যেমন একটা শর্ত আল্লাহ রসুল দিয়েছেন অনেক তাকে না নেই ডাকা যে মা তোমার দখলে নেই তোমার দোকানে এই মুহূর্তে উপস্থিত নেই সামনে আনবা সেই মাল এখন বিক্রি করবা না অলা তাবে দেখা যে মাল তোমার স্টকে নেই এটা ব্যবসা এটা সব সরকার যে দাম নিয়ে এত প্রেশান দাম কমাতে পারতেছে না এই হাবির সামনে আনুক আরে এটা বন্ধ করো দেখে দাম কম কমে কিনা বিদেশ থেকে তারা মাল আনে বিদেশ সাথে চুক্তি হয় চুক্তি হওয়ার পরে ওই মাল চট্টগ্রাম আসার আগে ওই চুক্তি নামা বহুবার বেঁচে কেনা হয় আপনি মাল হচ্ছেন আপনি পেলে একজনে বেঁচে দুই লাখ টাকা লাভে সে বেঁচে আরেকজনে বেঁচে মাল আসতে আসতে আট দশ জনের কাছে বেঁচে কেনা হয়ে যায় আর তো একটা হাত এখানে ঢুকলো আপনি সরাসরি আনতেন আনা পরে ব্যস্তেন জনগণ অনেক কম পাই যাবে মাঝখানে দশজন লাভ খাইল তারপরে মালটা আমি বেচবে জনগণ বহু লোকসান হয়ে আমি নিজে ভুক্তভোগী যে কাপড় মার্কেটে একশো টাকা এই কাপড় আমি গার্মেন্টস আমার কাছ থেকে বিশ টাকা গজ একই কাপড় একই কাপড় সে ডাইরেক্ট আসছে আর মার্কেটটা ওরকম ওই কাগজ বেচা কেনা হয়েছে হইতে হইতে বিশ টাকা ঘর এখন হয়ে গেছে কয়েক বছর আগের কথা বলছি হয়ে গেছে একশো টাকা আল্লাহ রসুল এটা জানতেন হাত বাড়লে দাম বেড়ে যায় আর ভোগান্তি কাদের কান্দে পড়ে জনগণের কান্দে ক্লিয়ার বলে দিতেছে এটা পাবো হুকুমাত এদিকে কন্ট্রোল করুন এরকম ব্যবসা কেনা যারা করে এদেরকে গ্রেফতার করুন দামপত্র লেগে হাদিস তবে মা লাই চাহিন টাকা আরেকটা হাদিস বলে আসছে বয়স শেষ কি আলমুহতাকেরু মালউনুন যারা মাল স্টক করে বাজারে দরকার প্রয়োজন আছে মানুষের চাহিদা আছে কিন্তু সে আটকায় রাখতেছে একে মুখ মুহতাকিব আল্লাহ রসুল বলতেন তার উপরে আল্লাহ অভিশাপ অভিশাপ চলতেছে মালের চাহিদা হ্যাঁ, উদ্দেশ্য কি তোমার মার্কেটে ক্রাইসিস সৃষ্টি ওই সুযোগে কি করা মুসলমানদের যে দুর্যোগ মুসিবত ওইটাকে সুযোগ মানে তুমি মাল বাড়াইতে দিতে তোমার তো আল্লাহ না দাও সেটা ব্যবসায় থেকে একটা কথা বলা হয়েছে যে মাল তোমার স্টকে নেই এটা এখন ব্যবসা না তৃণমূল কংগ্রেসে যে স্টকে আছে চাহিদা আছে তুমি এটাকে জমা রাখবে না ছাড়ো থাকতে থাকো ইচ্ছা করে জমা রেখো না তোমার জমা রাখার ধরুন জনগণের ভোগান্তি হবে জমা রাখলে তোমার উপর অবিশ্বাস এই দুটা হাদিস হুকুমাত বাস্তবায়ন করুন দেখেন মালের দাম কিভাবে পড়ে তাহলে কোনো ব্যবসায়ী সে মালকে স্টক রাখতে পারবে না চাহিদা আছে চাইতেছে কিন্তু সে থাকতেছে না আরো বাড়ো আরো বাড়ো হারাম একটা সত্য চাহিদা আছে ছেড়ে দাও তো আমি আজকে মাত্র দুটো শর্ত বয়ন করলাম আর বাকি শর্ত আমি সামনে বয়ন করব তো বুঝে আসবে যে আমাদের ভুল কোথায় আমরা কোন কোন জায়গায় আল্লাহ রসুলের হুকুমকে অমান্য করতেছি করে বিপদ ডেকে আসবে মানুষের বিপদ আবাদকে সম্বল বানায় সুযোগ বানায় পয়সা কামাই করতেছি পয়সা না এটা সাপ এটা দোজকের আগুন আমার কেউ নষ্ট করে দিবে